আয়রে তোরা কে কে যাবি নবীর কাছে আয়রে তোরা কে কে যাবি নবীর কাছে আপনারা শুনছেন শিল্পী আবু আইয়ুব আনসারের কথা সুরে জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী তামিম হায়দারের কণ্ঠে ইসলামী সঙ্গীতের মনোমুগ্ধকর পরিবেশনা তোমাকেই চায় প্যার নবী মায়ার নবী মদিনায় তারা নবী মায়ার নবী মদিনায় আছে আয়রে তোরা কে কে যাবি নবীর কাছে আয়রে তোরা কে কে যাবি নবীর কাছে তার নবী মায়ার নবী মদিনায় আছে তার নবী মায়ার নবী মদিনায় আছে প্যার নদী মায়ার নবী বদিনায় আছে প্যার নবী মায়ার নবী বদিনায় আছে নবী মোর জীবন মোর নবী মোর ভাবনা নবীজির প্রেমে পাগল হয়ে আছে দিওয়ানা হয়ে আছে দিওয়ানা নবী মোর জীবন মরণ নবী মোর ভাবনা নবীজির প্রেমে পাগল হয়ে আছি দিওয়ানা হয়ে আছি দিওয়ানা শূন্য এই প্রাণ ধন্য করো মন শূন্য এই প্রাণ ধন্য করো মন সালাম পাঠাও নবীর কাছে আমার দুরুদ সালাম পাঠাও নবীর কাছে প্যারা নবী মায়ার নবী মদিনায় আছে প্যারা নবী মায়ার নবী মদিনায় আছে প্যারা নবী মায়ার নবী মদিনায় আছে প্যার নবী মায়ার নবী মদিনায় ওগো মোর দয়াল নবী শুনো মোর মিনহতি আমি এই অধা মেরে বানাও তোমার সাথী বানাও তোমার সাথী ওগো মোর দয়াল নবী শুনো মোর মিনহতি আমি এই অধাও মেরে বানাও তোমার সাথী বানাও তোমার সাথী আমি জঘন্য হব তবে ধন্য আমি জঘন্য হব তবে ধন্য ডাকিয়া লৌগ যদি তোমার কাছে আমায় ডাকিয়া লৌগ যদি তোমার কাছে নবী মায়ার নবী মদিনায় আছে তার নবী মায়ার নবী মদিনায় আছে তার নবী মায়ার নবী মদিনায় আছে তার নবী মায়ার নবী মদিনায় আছে আরে তোরা কে কে যাবি নবীর কাছে আয়রে তোরা কে কে যাবি নবীর কাছে নবী মায়ের নবী মদিনায় আছে নবী মায়ের নবী মদিনায় আছে নবী মায়ের নবী মদিনায় আছে নবী মায়ের নবী মদিনায় আছে